আমাদের ধারণাটা ক্লিয়ার পরিষ্কার এবং মজবুত থাকে তাহলে কোরআন আমার মধ্যে আপনার মধ্যে আসর করবেই তার একটা ইম্প্যাক্ট হবেই হুবাইল ইবনে ইয়াদ বিরাট মুহাদ্দিস এবং একজন শক্তিশালী দৃঢ় চেতা রাভি রাবুল হাদিসদের মধ্যে একজন তিনি গ্রহণযোগ্য ছিলেন একজন চোর একজন ডাকাত রাস্তাঘাটে যদি কেউ তার নাম শুনতো তাহলে বলতো অন্য পদ্মে হাঁটো কেন শুনেছে এই রাস্তায় ফজাইল আছে চিন্তাই হবে এই চোর এই ডাকাত একদিন ঘরে চুরি করতে ঢুকছে শীত কেটেছে বেড়া কেটে ফেলেছে ঘরে এই মুহূর্তে একটা আওয়াজ শুনল কোরআনে কারিমের তেলাওয়াতের সুরা হাদিদের এই আয়াতটি أعوذ بالله من الشيطان الرجيم ألم يأن للذين آمنوا أن تخشع أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا ইমানদারদের জন্য এখনো কি সময় হয় নাই আন্তাকশা কুলুবহুম লিযিকরিল্লাহ আল্লাহর জিকির আল্লাহর কালামের তেলাওয়াতের জন্য তার মন্তরটা বিগলিত হয়ে পড়বে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে মোমিনদের জন্য কি এখনো সেই সময় আসেনি আল্লাহর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং এ বলি বা ড্রয়িং অ্যাটেনশনই বলি আলামি আনিলিল্লাযিনা আমানু ইমানদারদের জন্য এখনই কি সময় আসে নাই আন তাখশা কুলুবহুম তাদের অন্তরাত্মা নরম হবে গলে যাবে ভয় ভীতিতে সন্ত্রস্ত হয়ে পড়বে লেদিক্রিল্লা আল্লাহর স্মরণে এই আয়াতটাকে যেন কোথায় তেলাওয়াত করছিল রাত্রে আওয়াজ শোনার সাথে সাথে একজন পাকা চোখ শীত কাটার পরে ওখানে দাঁড়িয়ে গেল তারপরে আল্লাহর পথে কোরআন তেলাওয়াতের পথে হাদিস মুখস্থ করার পথে তিনি একজন মুহাদ্দিসিনদের তিনি ইমাম এবং তার হাদিস গ্রহণযোগ্য আল্লাহর আয়াত শুনেছি জিনেরা বিসমিল্লাহ রহমান রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا নসিবিনের জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাঠে অত্যন্ত মারপিট খেয়ে আহত হয়ে ক্ষত বিক্ষত হয়ে ফিরছেন পথিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য জিনেরা উপস্থিত উপস্থিত হয়ে গেল সুরা আকাফে বিবরণ রয়েছে আমি বিস্তারিত বলবো না শুধু ইশারা দিয়ে যাব ফালাম্মা আদারু হাদারুহু আনসে তু জিনেরা উপস্থিত হওয়ার সাথে সাথে বলল যে তোমরা চুপ করে থামো ফালাম্মা ওদের যখন কোরআন তেলাওয়াত শেষ হল ওয়াল্লাহু ইলা কওমহিম মুনদিরিন কোরআন তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে তারা তাদের কওমের কাছে ফিরে গেল قالوا يا قومنا اجيبوا داعي الله হে আমাদের কম হে জিনেরা আল্লাহর পক্ষ থেকে দায়ী এসেছে মুসা আলাইহিস সালামের পরে মুসার উপরে যেরকম তৌরাত অবতীর্ণ হয়েছিল আরেকজন আল্লাহর বান্দা এসেছেন মক্কায় যার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা কোরআন আশ্চর্যজনক কোরআন শুনলাম ইন্না সামি'না কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি আশ্চর্য আজব কোরআন শুনে আসলাম ইন্না সামিনা কোরআন আজাবা ইয়াহাদি রুষ্ট সত্য পথের দিকে সহজ পথের দিকে সহি পথের দিকে সে দাওয়াত করে আহ্বান করে হেদায়ত নিয়ে আজকে আলোচনা করব না অন্যদিন ফাআমান্না বিহা আমরা ইমান এনে ফেলেছি মুশ্রিক জিন কাফির জিন কোন সিবিনে কোন পাহাড় পর্বতে ছিল আল্লাহ নবীর মুখে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে বলছে আমান নবী ইমান এনেছে আল্লাহর উপরে এবং এই নবীর উপরে আল্লাহর সাথে আমরা সেরেক করব না প্রথম কথাই তৌহিদ বুঝেছি সেরেক করব না এটা হলো সুরা জিন্নের আয়াত আর সুরা আহকামের আয়াত আজীব দায়ী আল্লাহ তোমরা আল্লাহর পক্ষ থেকে যে দায়ী এসেছে তার কোরআন তেলাওয়াত আমরা শুনে আসলাম তোমরা তার কথা শোনো আল্লাপাক গুনা মাফ করে দেবেন এবং কঠিন শাস্তি থেকে তোমাদেরকে আল্লাপাক রক্ষা করবেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাতাম বলেছেন একদিন সাহাবেদেরকে বললেন এই শোনো তোমরা তো আকেক যাও বুথান যাও মদিনার উপকণ্ঠে যেখানে উট গরু ছাগল দুম্বা ইত্যাদি চড়ানো হয় আকিক এলাকায় যাও তোমরা বুথান এলাকায় যাও তোমাদের কেমন লাগবে প্রতিদিন যদি ওই বোথান বা আকিক এলাকায় যে দুইটা একটা উট পাও দুইটা উট পাও এবং সেগুলা নিয়ে আসো গরিব সাহাবি কৌমাতাইন বলা হয়েছে বিশাল বিশাল উট যার বড় বড় গজ আছে কাদের উপরে এইরকম যদি উট পাও এবং সেগুলো যদি নিয়ে আসো তাহলে তোমাদের কেমন লাগবে ওনারা বললেন আমরা হলাম দরিদ্র মানুষ আটেক এবং বোথান গিয়ে যদি আমরা দুইটা তিনটা করে উট পাই তাহলে কত ভালো লাগবে আমাদের অত্যন্ত আনন্দ হবে তাহলে শোনো একটা ভালো কথা বলি তোমাদেরকে তোমরা যদি মসজিদে যাও তোমাদের কেউ যদি মসজিদে যায় ফাইউ আল্লাহ ইয়াকরা মসজিদে গিয়ে যদি দুইটা আয়াত তেলাওয়াত করো কিংবা দুইটা আয়াত মানুষকে শেখাও আল্লাহর কালামের তাহলে ওই দুইটা বড় বড় উঠে চেয়ে উত্তম তিনটা আয়াত যদি তেলাওয়াত করো কিংবা তিনটা আয়াত যদি মানুষকে শিখাও তাহলে তিনটা বড় বড় উঠে চেতে উত্তম একটা উদাহরণ দিলেন আল্লাহর আয়াতের তো কোনো তুলনাই হয় না উটের সাথে তার কোনো তুলনা হয় নাকি নবী ইসাল্লাহ আলাই সাল্লাম একটু বুঝার জন্য যে দেশের যা সে দেশের তাইতে উপমা দিতে হয় সে দেশের আরবদের জন্য সবচেয়ে বড় সম্পদ ছিল কি উট এখন আমাদের হল বিএমডাব্লিউ গাড়ি কিংবা খুব ভালো স্থানে বিশাল প্রসাদপম অট্টালিকা ইত্যাদি তাহলে মনে করেন যে মসজিদে আসবেন কোরআন তেলাওয়াত করবেন দুইটা আয়াত তেলাওয়াত করুন তিনটা আয়াত তেলাওয়াত করুন দুইটা আয়াত মানুষকে শিখান তিনটা আয়াত মানুষকে শেখান আল্লাহ নবী বলবেন যত আয়াত শিখাবে তত উত্তম যত আয়াত শিখাবে তত উত্তম যত শিখবে তত উত্তম যত তেলাওয়াত করবে তত উত্তম তিনি একেবারে অসীম করে দিলেন হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলি সাল্লাম একদিন রাত্রে এক জায়গাতে যাচ্ছেন সেখানে আবু মুসা শাহরি রাজু আল্লাহ আনহু আছেন মহাজেবদের মধ্যে যারা হত দরিদ্র কাপড় চোপন নাই একত্রে পাশাপাশি বসে আছে এই জন্য যে কাপড়গুলো সব ছিঁড়া দাঁড়িয়ে গেলে একজন আরেকজনের সরমের অবস্থা দেখে ফেলে আমি আর ভাষা বাড়াতে পারলাম না এখানে এতই ছিঁড়া এতই হত দরিদ্র একজন একজনের পাশাপাশি বসে আছে কিরকম যেরকম ধরো মহিষের মধ্যে যখন সিংহ পড়ে ওরা নিজেরা নিজ নিজ পিছা একত্রিত করে রাখে যাতে লেজ ধরতে না পারে বাঘে বা সিংহে ল্যাস ধরতে পারলে মহিষাক ছুটতে পারবে না সামাদের সিং দিয়ে লড়াই এমন ভাবে কাপড় চোপড় ছিঁড়া যে একজন আরেকজনের কাছাকাছি বসছে নবী সাল্লাহ আলহিসাল্লাম সেখানে গিয়ে পৌঁছলেন ওরা কোরআন তেলাওয়াত করতেছিলেন ওই অবস্থাতে আল্লাহর কালাম তেলাওয়াত করছে নবী সাল্লাহ আলহিসাল্লাম এই অবস্থায় সেখানে গিয়ে পৌঁছলেন পৌঁছার পরে অন্ধকারের কারণে অপরিচিত থাকার কারণে একমাত্র আবু মুসা আশারি রাজিউল্লাহ তালাহনুকে ছাড়া আল্লাহ নবী আর কাউকে চিনতে পারলেন না ওরাও মুখ লুকিয়ে লুকিয়ে রাখছে নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের মধ্যে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম তারা জবাব দিলেন যে তোমরা কি করছিলে যে আমরা এই অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করছি আল্লাহ নবী বললেন জিয়া সা আলী কাল মহাজরিন হে হত দরিদ্র হে গরিব মুহাজিরিনা তোমরা শোনো আমি একটা আয়াতের উপর আজকে আমল করতে পারলাম সুরা কাহাফের ওই আয়াতটি أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه واصبر نفسك হে নবী তুমি তাদের সাথে থাকো واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي হে নবী তুমি তাদের মধ্যে অবস্থান করো যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর স্মরণ করে সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ সর্বক্ষণ ইউরিদিনা ওঝা তেলাওয়াতের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে দুনিয়ার সন্তুষ্টি না কেন সবচেয়ে কঠিন শাস্তি হবে কারি শব্দের কেমতের দিন মুজাহিদ এসে বলবো হে আল্লাহ আর কি চাও আমি তো আল্লাহর রাস্তায় জেহাদ করেছি আল্লাহ বলবেন তো আমার জন্য আমার পথে তো তুমি জেহাদ করো নাই তুমি জেহাদ করেছিলে উকালান্নাকা সোজা তুমি অত্যন্ত বিরাট বীর পালওয়ান তুমি একজন মহা গাজী এই জন্য জাহান নামে ফেলে দেওয়া হবে বলবে ইয়া আল্লাহ তোমার কালাম তো কত তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন যে তুমি তো আমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করো নাই লিউকালান্নাকা কারে বলা হবে তুমি একজন কারি সাহ খুব ভালো কোরআন তেলাওয়াত করো চতুর্দিকে তোমার সুনাম হবে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে কাজে ভাই এই যে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সকাল বিকাল আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর জিকির আজকার করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইলাহা ইলাহা বলে আল্লাহ আকবর বলে আল্লাহর জন্য নিজেদিকে নিজেদেরকে নিবেদিত করে রাখে হে নবী তুমি তাদের সাথে বসো তাদের থেকে তুমি চোখ ফিরে নেও না তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া দুনিয়ার চাকচক্য চাকচিক্য সম্ভ্রান্ত সে সাথে ওঠা বসা করে একারে বেশি খায় খাতের করে তুমি একারে খুব জাতে উঠে যাবে এই কথা ভেব না কানা আমরহ ফুরতা বিস্তারিত সুরা কাহাফ থেকে আপনারা পরে নেবেন সারে নজুল সহ আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহ নবী বললেন আজকে আমি কোরআনে কারিমের এই আয়াতটার উপরে আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আমি আজকে সুরা কাহাবের আয়াতের উপরে সরাসরি আমল করলাম যে হত দরিদ্র কাপড় চেপড় নাই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় মানুষদের মাঝে আমি বসতে পারলাম আজকে তারপরে বললেন ইয়াসা আলিকাল মহাজেরিন শোনো হে হত দরিদ্র মহাজেরিনরা তোমরা ধনাঢ্য সম্পদশালী মুসলমানদের চেতে অধা দিন আগে অর্ধ দিন আগে জান্নাতে যাবে আর অর্ধ দিন কতটুকু পাঁচশত বছর আরো বিভিন্ন রায়তে রয়েছে আমি শুধু এইটুকু আপনাদের জানিয়ে দিলাম হাদিস এসেছে সহি মুসলিমের হাদিস এই হাদিস আছে সুনানে আবু দাউদে আল্লামা আলবানি এনে কোন মন্তব্য করে নেই ইমাম এবনে কাসির উল্লেখ করেছেন তার মানে হলো এটা গ্রহণযোগ্য তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাওয়াতে সেগুলো যাই তবে এইটুকু যেটা বিবরণ দিলাম এটা গ্রহণযোগ্য সহি মুসলিমের হাদিস من سلك طريقا يطلب به علما سهل الله له طريقا الى যারা এলেম অর্জনের জন্য কোরআনে জ্ঞান অর্জনের জন্য পথ ধরে পথে বের হয় সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন জান্নাতের পথ সহজ করে দেন কোরআন শিখতে বেরোবেন কোরআনে কারিম পড়তে বেরোবেন কোরআন শিখবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাছে বসবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন আর যারা এই পথে বের হয় তার জন্য আসমান জমিনে যত কিছু আছে সবাই তার গুনা মাপ চেতে থাকে তার জন্য হাত্তাল হিতানুফি জৌফিল মা পানির নিচে যে মাছ আছে মাছেরা পর্যন্ত এর জন্য দোয়া করতে থাকে আপনারা দেখেছেন হতদরিদ্র একটা ছেলে হয়তো বাবা মার খাওয়ার পড়ার নাই ইতিম গরিব দুঃখী মানুষ কোথায় খায় পড়ে কার কোনো ঠায় ঠিকানা নাই কিন্তু তার জন্য যে আসমান জমিনে সবাই দোয়া করছে আবার ধনী যারা তারাও তাদের জন্য রয়েছে সবচেয়ে কোরআনে কারিমের বড় খেদমত যিনি করেছেন তিনি সবচেয়ে ধনী বড় ধনী মানুষটা তিনি কে ওসমান রাজিয়ালান সবচেয়ে বড় ধনী মানুষ যিনি খালিফা হওয়ার আগেই তিনি ধনী ছিলেন গোলাম আজাদ করতেন ঘন ঘন বিশাল কূপ তিনি কিনে সেটা মুসলমানদের অক্ষ করে দিয়েছিলেন বিরাট ব্যবসায় তাজের ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা এগুলো আমরা জানি কিন্তু ওসমান রাজি আল্লাহ এই কোরআনে করিমকে বিভিন্ন আয়াতগুলা যেখানে যেখানে লেখা ছিল আয়াত নাজেল হতো তখন তো এত কাগজ ছিল না কলম ছিল না সাহাবিরা কি করতেন এই কালো কয়লা টয়লা দিয়ে এই হাড্ডির মধ্যে কিংবা খেজুরের ডাটির মধ্যে কিংবা একটু পাথরের মধ্যে পাতলা পাথরের মধ্যে কিংবা খেজুরের বাঁধিটা কাঁধি বের হওয়ার পরে যে প্রলেপটা থাকে ওইটার মধ্যে ইত্যাদির মধ্যে তারা লিখে লিখে রাখতেন কষ্ট করে মুখস্থও করতেন আবার লিখেও রাখতেন সেগুলা সব কিছুকে একত্রিত করে একেবারে শুদ্ধভাবে সকলকে ইমাম বুখারি এগুলা সব উল্লেখ করেছেন সোহেল বুখারিতে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন কিভাবে কোরআন একত্রিত করা হলো আয়াতে কারিমাগুলো এই খেদমত সবচেয়ে বড় খেদমত ওসমান রাজিয়াল্লাহ প্রত্যেক প্রদেশে একটা করে কপি পাঠিয়ে দিলেন প্রত্যেক প্রদেশে যাতে ভিন্ন ভিন্ন ধরনের তেলাওয়াত না হয় যাতে তেলাওয়াতে ভুল না করে এক একটা এক এক জায়গাতে উল্টাপাল্টা করে না করে এই জন্য সুশৃঙ্খলভাবে কোরআন তেলাওয়াতের পদ্ধতি যিনি সবচেয়ে বড় ধনী মানুষ তিনিই করেছিলেন কাজে ধনী দরিদ্র বড় কথা না এখানে এখানে হলো আপনি তাহলে আমি একটু উদাহরণ দিচ্ছি যে অধিকাংশ গরিব দুঃখী একেবারে দিনহীন মানুষগুলোর জন্য আমরা কোরআনে কেন ছেড়ে দিয়েছি বোঝার সুবিধার্থে আমি শুধু এই দিকটা একটু বেশি আলোচনা করছি কোরআনে কারিম যে তেলাওত করবে সে সবচেয়ে বড় ধন আল্লাহ ধন সম্মত দেন কোরআন তেলাওতের মাধ্যমে অভাব দূর করেন আমি সময় হলে সেদিকে আমি ইশারা করব যারা কোরআন জানেন তাদের ফজিলত তাদের মর্তবা যারা দরবেশ যারা শুধু সালাত নফল আদায় করেন যারা বেশি বেশি সিয়াম পালন করেন একটু বেশি আবেদ এই আবেদদের চিতে যারা কোরআন ভালো জানেন তাদের মর্ত হলো এমন চন্দ্রের আলোর জ্যোতির মর্যাদা যেরকম তারকাদের উপরে তারকা বড় বড় কিন্তু জ্যোতির দ্বারা আমরা খুব বেশি লাভবান হই না চাঁদের আলোটা চাঁদের জ্যোতি আলো তো নাই জ্যোতি যেটা আসে আমাদের মধ্যে সূর্যের আলো সংগ্রহ করে যেটা আমাদের মধ্যে বিকরণ করে জ্যোৎস্না সেটার যে মর্যাদা সেই মর্যাদা হলো একজন কোরআন যিনি জানেন তার কোরআন যিনি পড়তে পারেন তার কোরআন যিনি এই পাঠ করেন তেলাওয়াত করেন তর্জমা করেন বুঝেন এবং বুঝান তার মর্যাদা আম্বিয়া এরা হলেন নবীদের ওয়ারিশ লামি ওয়ার দীনারান দিন আর আম্বিয়ায়ে কিরাম দিন আর দিরহাম টাকা পয়সা ডলার বিল্ডিং কিচ্ছু তারা রেখে যাননি তাদের ওয়ারিস তাদের যে মিরাজ তারা যা রেখে গেছেন সেটা হলো কি এলেম রেখে গেছেন কোরআন রেখে গেছেন হাদিস রেখে গেছেন এটা হলো নবীদের সম্পদ নবীদের ওয়ারিস যারা নবীদের সম্পদের ওয়ারিস যারা নবীদের কিন্তু আমরা কোনদিন ওলা নুরস আমরা ওরিস পাইও না ওরিস দেও না আমাদের নবীদের কোনো সম্পদ নেই এক কথা যা পান দান করে শেষ তারা বাপের অরিসও পান না তাদের অরিস ছেলে পেলে সন্তানদের কেউ হয় না কিন্তু একটা অরিস আছে সেটা কি আল্লাহর কালাম রসুলের হাদিস মানে যারা এই সম্পদ পেয়েছে সবচেয়ে পরিপূর্ণ সম্পদ সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভাবে পেয়েছে সম্মানিত উপস্থিতি যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে ফি বাইত মিন বুয়ুতিল্লাহ মুসলিম শরীফের হাদিস কোন ঘরে মানুষেরা যখন কোরআন তেলাওয়াত করে ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা তাদের মধ্যে সাকিনা নাজিল হয় সাকিনা মানে হলো আত্মার প্রশস্তি মনের শান্তি মাথার যে চাঞ্চল্য বহুমুখী চিন্তা অস্থিরতা এগুলা মানুষের থেকে দূর হয়ে যায় আপনারা যখন বেশি অস্থির হয়ে পড়বেন চঞ্চল হয়ে পড়বেন চিন্তায় একেবারে কোনো কিছু কুল কিনারা করতে পারছেন না তখন কোরআন তেলাওয়াত করতে বসে যাবেন কেন আল্লাহ পাক নিজেই বলেছেন শিফা উল্লিনাস جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى وهدى ورحمة للمؤمنين এটা হেদায়েত এটা রাহমাত এটা অন্তরের শেফা আমি একটুই দিন আলোচনা করেছি আজকে সাইডার আমি আগাব না আত্মার প্রশস্তি ধীর স্থিরতা শান্তি আপনার মধ্যে নাজিল ফের একেবারে আল্লাহ রহমত তাদেরকে পরিবেষ্টিত করে ফেলবে ঢেকে নেবে হুমুল ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে নেবে আল্লাহ পাক তার কাছে যারা থাকে অর্থাৎ ফেরেস্তা সহ অন্যান্য আরো কিছু থাকতে পারে ফেরেস্তা প্রসঙ্গে আমাদের জ্ঞান আছে তাদের কাছে আল্লাহ পাক উল্লেখ করেন অমুক মসজিদে অমুক জায়গায় আমার অমুক অমুক বান্দারা আমার কালাম তেলাওয়াত করছে হাদিস মুসলিম কাজী সম্মানিত ভাই বোনেরা কোরআনে কারীম তেলাওয়াত করবেন কোরআন পাঠ করবেন সুন্দর করে পাঠ করবেন সহিহ হাদিস লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন যে ব্যক্তি কোরআনে কারীম সুন্দর করে সুর করে পাঠ করে না সে পূর্ণাঙ্গ মত নয় আর সুরের অর্থ কি শুদ্ধ করে স্বাভাবিক তেলাওয়াতের নামে হলো সুর শুদ্ধ করে ইউজের পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক তেলাওয়াতের নাম হল সুর নিষেধ আছে হাদিসে খ্রিস্টানদের এই হুদিদের তৌরাতের মতো করে পড়ো ইঞ্জিলদের যখন উ করে পাঠ করে আবার দেখবেন যারা গীতা পাঠ করে বেদ পাঠ করে তাদের পাঠের আলাদা স্টাইল রয়েছে কিন্তু কোরআনে কারেম তার নিজস্ব স্বাভাবিক গতিবিধি রয়েছে সেই গতি বিধি অনুযায়ী স্বাভাবিকভাবে কোরআন তালাওয়াত করতে বলা হয়েছে আর সেটা আমি ওই দিনই বলেছি সেটা তো একদিনে আসবে না আপনার প্রচেষ্টা থাকতে হবে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে কি করে শিখায় সকালে উঠে যে পরিমাণ সিলেবাস হয়েছে ছেলেপেলেদের বাচ্চা কাচ্চাদের যে পরিমাণ সিলেবাস পিঠের মধ্যে উটের বোঝা এই নিয়ে মা অস্থির বাবা অস্থির পুরা পরিবার শুদ্ধ অস্থির পিঠের মধ্যে বোঝা নিয়ে ছেলে যাচ্ছে সে কি কান্নাকাটি সে চিৎকার সে এক নম্বর কম পেলাম না এক নম্বর বেশি পেলাম এবার তো এখন এই শিক্ষা ব্যবস্থা বদলানোর জন্য দেখি <laughs> মানব বন্ধন করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম এ আজাব এক মহাশাস্তি এক আজাব শুরু হয়েছে শিশুদের উপরে এক মহা শাস্তি যেমন নাজিল হয়েছে উপর থেকে ওরা কোরআন তলাপ করবে কখন কোরআন পাঠ করবে কখন সিলেবাসের ভারে আর এই নাম্বারের প্রতিযোগিতায় আর এই বাচ্চা শিশু যে পেশাব পায়খানা ঠিক মতো করতে পারে না তার গোল্ডেনে প্লাসিক আর গোল্ডেনে কি তা তো শিখা দরকার ছিল আদব আখলাক স্বাভাবিক পরিবেশ কোরআনে কেরেন ছোট কালে যখন জবান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাকে বলা হয় আফসাহাসারি আরবি ভাষা আরবি ভাষায় বলা হয় শিশু এখন সুস্পষ্ট কণ্ঠে কথা বলতে পারে ওই সময় কোরআনে কারিমটা তার মুখে তুলে দেওয়া দরকার যে সুস্পষ্ট সুন্দর কণ্ঠে স্বাভাবিকভাবে শুদ্ধভাবে সে কোরআন তেলাওয়াত করা শিখে যাবে বড় হলে আর জড়তা আসবে না ঠিক সেই মুহূর্তে শপথনামা দেখলাম বাচ্চার কি কি করে শপথ নেবে আর গান মুখস্থ ওটা ফরজ কিন্তু আমি তো দেখলাম না কোরআনে কারিম তেলাওয়াত করা ফরজ করেছেন তালাবুল এলমে ফরিদতুন আলা কুল্লি মুসলিম এলেম অর্জন করা অর্থাৎ কোরআনে কারিম এবং রসুলের হাদিস এই দুটা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সে নর হোক বা নারী হোক আমরা শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে বসবাস করি কোথায় কোনো চাপ আছে এই ফরজটার জন্য এটা ফরজ বলা হয়েছে এই ফরজের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা চাপ আছে আলহামদুলিল্লাহ এই মসজিদেই বহু শিক্ষক উপস্থিত হন বহু প্রফেসর উপস্থিত হন বহু প্রিন্সিপাল উপস্থিত হন আমি অনুরোধ করব অপরকে দোষ দিয়েও খুব বেশি লাভ নেই আপনারা নিজেরা এই জিনিসটাকে নিজেদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফরজ করুন নিজ নিজ প্রতিষ্ঠানে ফরজ করুন নিজেদের ফান্ড আছে মাশা আল্লাহ প্রতিটা ভালো যে কোন স্কুল কলেজ তাদের ভালো ফান্ড আছে ভালো ভালো একাধিক কারি নিয়োগ দিন এই ফরজটা আদায়ের জন্য নিজেরা উদ্যোগ হন এমনকি সৌদি আরব আমরা যখন পড়েছি এককারে প্রথম থেকে শেষ পর্যন্ত মাস্টার্স থিসিস জমা দিয়েছি পাঁচ পারা কোরআন মুখস্ত না শুনলে থিসিস পেন্ডিং থিসিস পেন্ডিং এই বয়সে মুখস্থ করে তারপরে জমা দিতে হয়েছে পিএইচডি থিসিস করবেন যতক্ষণ পর্যন্ত আবার অন্য পাস পারা আপনি মুখস্থ না আসলে বোর্ডের কাছে থিসিস আপনার ই হবে না রেজাল্ট হবে না আটকা থাকবে মাস্টার্স তো থিসিস আটকা পাস পারা আবার পাস পারা যদি আপনি না শুনবেন তাহলে থিসিস আটকা থাকবে সৌদি আরবের শুধু দায় পড়ল আমার দেশের মুসলমানদের কোনো দায়বদ্ধতা নাই আপনার বিসিএস এর প্রশ্নতে কেন ইসলাম থাকে না আপনার খেলোয়াড়ের নাম কোনটাকে কত রান করছে বিসিএস আপনি প্রশ্ন করবেন ভাই বা বোর্ডে কোন সুক্রি কতটা নাচতে পারে আপনি ভাই বা বোর্ডের এত বড় শিক্ষিত মানুষ সুক্রির নাচ কেমন এটা আপনার প্রশ্ন করতে হবে কোন নায়িকা কেমন অভিনয় করলো আপনার রুচির মধ্যে ওটা খুব ইম্পর্টেন্ট আপনি ওই বোর্ডে ওগুলো জিজ্ঞাসা করবেন আপনাদের রুচিতে বাধা না বহু শিক্ষিত বহু দায়িত্বশীল বলতে লজ্জা হয় আমাদের মধ্যে ক্ষুদ্র মানুষের আপনাদের রুচি খুব বড় বড় বোর্ডে বসেন কিন্তু ভিতরে যে কোরআন নেই সত্যিকার সুন্দর রুচিবত্ত হবে না কেন ওখান থেকে ওইভাবে সবাইকে আমি বলছি না আমি বলছি এগুলাকে হয় কাজেই কোরআনের যে মার্জিত রুচি ছোট কাল থেকে যে গড়ে না ওঠে সে আদর্শ যদি আদর্শবান না হন তাহলে যত বড় ঊর্ধ্বতন কর্মকর্তাই হন না কেন আপনার ব্রেনের মধ্যে ওই ব্যাপাস এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোই শুধু লাড়া খাবে গুরুত্বপূর্ণ জিনিস ওখানে হবে না কই ওখানে তো কোরআনের কথা জিজ্ঞাসা করেন না কোরআনিক সভ্যতার কথা জিজ্ঞাসা করেন না কোরআনের আয়াত করে তা তো জিজ্ঞাসা করেন না হয়তো বা করেন যদি ইসলামিক স্টাডিসের শুধুমাত্র হয় অ্যারাবিকের হয় কোরআনে কারিমকে শুধু ইসলামিক স্টাডিস এবং অ্যারাবিকের ছাত্রদের জন্যই না প্রত্যেক মুসলমানের জন্য এই জিনিসগুলো আপনাদেরকে খুব বাস্তবভাবে উপলব্ধি করতে হবে আল্লাহ নবীর যুগে ইউনিভার্সিটিও ছিল না মাদ্রাসা ছিল না কলেজ ছিল না ইসলামিক স্টাডিজ অ্যারাবিক বলে আলাদা কোনো সাবজেক্ট ছিল না লক্ষ প্রতিটা মুসলমান প্রত্যেকটি মানুষ লক্ষ প্রতিটি মুসলিম প্রতিটি মানুষ কতটা কোরআনের চর্চা হতো আয়সারদ ইল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ নবীর চরিত্র কি বললেন নবীর চরিত্র কথা আপনি কোরআন জানেনই না পড়েনই না বোঝেন না তাহলে উত্তম চরিত্রের কোন অবস্থানে আছেন আপনি ইন্নাকালা আলা খুলুকানা আজিম হে নবী তুমি হলে সবচেয়ে উন্নত চরিত্রের মধ্যে তুমি অবস্থান করছো সে উন্নত চরিত্র কি আয়সা রদিয়াল্লাহ তাহলা আনহার কাছে যখন জিজ্ঞাসা করা হল তিনি বললেন কেন হুলক হুল কোরআন কোরআনটাই তার চরিত্র জাতিসংঘ থেকে চাওয়া হল সৌদি আরবের সংবিধান যে প্রত্যেক দেশের সংবিধান জমানো হয়েছে আপনাদের সংবিধান দেন পাচ্ছা ফয়সল বললেন যে আবার সংবিধান আবার আলাদা কিসের সুদা কোরআন শরীফই পাঠিয়ে দিলেন এটাই আমার সংবিধান মুসলমানের একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে আখেরাতের জগৎ পর্যন্ত কোরআনের বাইরে কি আছে আপনি কোরআনকে যতটুকু বাদ দিয়েছেন অতটুকুই আপনি বঞ্চিত আছেন অতটুকুই আপনি ভুল পথে আছেন অনেকে এতে বলে থাকেন কেউ কেউ বলেন যে সঙ্গীত চর্চা করা আমার এবাদত উনি এবাদত বলতে বুঝেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম না হতো উনি যদি কবিতা পড়তে না পারতেন আল্লাহ তো থাকবেনই আছেন তার কালাম তার সেফত তার গুণ এটাকে থাকতেই হবে কিন্তু রবীন্দ্রনাথ তো জন্ম নাও হতে পারত আল্লাহবাক না জন্ম দিলে জন্ম আর ব্যবস্থা না করলে আল্লাহবাক জন্ম দিলে আবার কথা ওই অর্থে নেন না জন্ম আর ব্যবস্থা না করলে এরকম রবীন্দ্রনাথ কোথার থেকে আপনি কি বলে আবাদত করতেন এটা হলো মনস্তাত্ত্বিক দৈন্য জানা না জানার উপর নির্ভর করে এগুলা সবকিছু কোরআনে কেরিম আল্লাহর কালাম এটা হেদায়াত এটা পথ প্রদর্শন এ থেকে জাতিকে বঞ্চিত করা যায় না বঞ্চিত হতে পারে না কোরআন ময় হয়ে যেতে হবে প্রত্যেকের পকেটে কোরআন থাকবে প্রত্যেকের ব্যাগের মধ্যে কোরআন শরীফ থাকবে প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন থাকবে যখনই অবসর পাবেন তখন একটা ক্যাসেট ছেড়ে দিলেন কিংবা বিড়ি খাইতে বসে গেলেন তাস পিঠিতে বসে গেলেন না আপনার সময়টা কাজে লাগান আপনি কি দিয়ে কোরআনে দে সামান্য বিনোদনের অবকাশ তো আছেই সেটা আপনার শরীরের চর্চা একটু করবেন কিন্তু আপনার আসল বিনোদন কোথায় কোরআনে কারিমের মধ্যে হলো আপনার বিনোদন সেটা যখন আপনি পড়তে শিখবেন বুঝতে শিখবেন ভাবতে শিখবেন তখন দেখবেন যার মধ্যে কি আছে সবাই কোরআন কোরআন যে জানতো ইমামতি কি করবে যার তেলাওয়াত ভালো সে ইমামত করবে যার তেলাওয়াত ভালো সে ইমামত ইমামত করবে তার মানে কি যিনি কোরআন তেলাওয়াত শিখেছেন কোরআন পড়া শিখেছেন কোরআন বোঝা শিখেছেন তিনি নেতৃত্বের যোগ্য আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কতিপয় সাহাবের মধ্যে জিজ্ঞাসা করলেন তোমরা কোরআন কে কি পরিমাণ জানো একটা অল্প বয়সের ছেলে বলল যে আমি সুরা বাকারা জানি আল্লাহ নবী বলেছেন হুম সুতরাং তুমি তাহলে এই গ্রুপের লিডার সুরা বাকারা জানে সুরা বাকারা জানে কোরআনের একটা সুরা তার মুখস্থ রয়েছে সুরা বাকারা আলে ইমরান কেয়ামতের দিন সামনে সামনে ঘুরবে সায়ার মতো মেঘের মতো সামনে সামনে ঘুরবে কেয়ামতের দিন আল্লাহর সাথে এরা বিতর্ক করবে যে আমাদেরকে এই বান্দা পৃথিবীতে তেলাওয়াত করেছে হে আল্লাহ তুমি এদেরকে যে এদেরকে জাহান্নামে দিতে পারবে না কেয়ামতের দিন তখন তো কেউ কোনো কাজে লাগবে না আপনার দল কাজে লাগবে না আপনার মত কাজে লাগবে না আপনার পিসাব কাজে লাগবে না আপনার নেতা কাজে লাগবে না কিচ্ছু কাজে লাগবে না তখন কেয়ামতের মাঠে যে আপনার সঙ্গী হয়ে আপনার পক্ষ হয়ে আপনার পক্ষ হয়ে আপনার পক্ষে সাক্ষী দেবে শুধু সাক্ষী না হাতে বিতর্ক করবে আল্লাহ সাথে সুরা বাকারা এবং আল আপনি যদি সুরা কাহাফ জুমার দিন তিন থেকে দশটা আয়াত তেলাওয়াত করেন তাহলে কি হবে আপনি দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ থাকবেন নিরাপদ থাকবেন আমরা ভুলে যাই জুমার দিন সকালে করা সুরা কাহাফ তেলাওয়াত করবেন শূন্য এবং দাজ্জালের ফেতনা থেকে আপনি কি থাকবেন মাহফুজ থাকবেন এবনে মাসুদ রাজিয়াল্লাহু তাহলে আনহু তিনি কুফার গভর্নর ছিলেন ওসমান রাজিল্লাহ তালাহ তাকে পদচ্যুতি দিলেন কখনো কখনো তিনি বাইতুল মালের দায়িত্ব পালন করেছেন কুফায় কুফার যে এলেমের জ্ঞানের যে বলয় গড়ে উঠেছিল সেটা এবনে মাসুদ রাজিয়াল্লাহ তালাহকে কেন্দ্র করে মাসরুক না মাসরুক না আতা আলকামা ইত্যাদিদেরকে নিয়ে যে একটা বিদ্যার বলয় বিদ্যার যে একটা বেষ্টনী বিদ্যার যে একটা পাঠশালা তৈরি হয়েছিল যেখান থেকে কুফার জ্ঞানের বিস্তার তার লিডার ছিলেন ইবনে মাসুদ রাজিউল্লাহ তালান তিনি বলতেন কোরআন কয়াত নাজেল হয়েছে কোথায় নাজেল হয়েছে কিভাবে তেলাওয়াত করতে হবে আমার চেয়ে বেশি আর কেউ জানেন আল্লাহ নবীর পরে তিনি এভাবেই বলতেন ইবনে মাসুদ রাজিউল্লাহ তালান তিনি হজে এসেছিলেন মদিনায় ফিরে এসেছিলেন ওসমান অসুস্থ হয়ে পড়লেন তখন খালিফাতুল মুসলিম ওসমান রাজিয়া তালানহ তার জিয়ারতের জন্য গেলেন যাওয়ার পরে বললেন হেবনে ওসরদ আপনার সমস্যা কি আমাদের তো মানুষের কাছে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এসে যে জিজ্ঞাসা করে অসুস্থ অবস্থায় তোমার সমস্যা কি আমি বলবো যে আমার একটা ভালো পলটের দরকার না হলে একটা ভালো গাড়ি যদি দিতেন ছেলেটাকে যদি একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেন কিংবা মাসিক একটা ভাতার ব্যবস্থা করতেন সরাসরি কিন্তু তাই বলবো কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলেন যে আপনার সমস্যা কি আমাকে একটু বলুন যেহেতু আমি রাষ্ট্রের খালিফা উনি বললেন যে আমার কোন সমস্যা নেই শুধুমাত্র আমার গুণা ছাড়া এবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা যার ব্যাপারে আল্লাহ নবী স্বয়ং বলেছেন হাঁটু দুটা পা দুটা খুব চিকন চিকন ছিল এবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা সবাই তাতে নিয়ে ঠাট্টা করতে একটু একটু দেখতে সাকাই তার সাকাই পায়ের এত চিকন ছিল যে হাঁটার সময় বোঝা যাইত যে দুর্বল মানুষ আল্লাহ নবী বলেন আন্তম তদ হাকুনা বিদ্যাকাতে সাকাই এবনে মাসুদের এই সাপ বা পেন্ডিলি হাঁটুর নিচের এই চিকন দেখে দুর্বলতা দেখে তোমরা তাতে নিয়ে ঠাট্টা করো তাকে নিয়ে কেয়ামতের দিন তার একটা পা উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে এবনে মাসুদ রাজি আল্লাহ তালাহুর বহু ফজিলত হাদিস এসছে এবনে মাসুদ রাজি আল্লাহ তালাহু বলেন যে আমার আর কোন সমস্যা নাই হে খালিফাতুল মুসলিম আমার সমস্যা শুধু আমার গুণা পাপ থেকে যদি মুক্তি পেতাম আল্লাহ যদি মাফ করেছেন কিনা আমি তো জানি না যে আপনার আশা কি কিছু চান আপনি যে কিচ্ছু জানে শুধু আল্লাহর কাছে জান্নাত চাই খালিফাতুল মুসলিমিন ওসমান রাজিয়াল্লাহ তালান তার প্রশ্নে অবাক হয়ে যাচ্ছেন আপনার জন্য কি ডাক্তারের ব্যবস্থা করব যখন দেখেছে আম প্রশ্ন করতে জবাব আসতেছে অন্যরকম এখন ওসমান রাজিয়াল্লাহ তালান খাস করে একবার ডাইরেক্ট প্রশ্ন করছেন যে আপনার জন্য কি আমি ডাক্তারের ব্যবস্থা করব তিনি বললেন যে ডাক্তারের ব্যবস্থা আর কি করবেন ডাক্তাররাই আমাকে বেশি রুগী বানিয়ে ফেলেছে উনি বলে এই করতে হবে উনি বলে সেই করতে হবে ও বলে এই গাছ খাইতে হবে ও বলে ওই স্মরণামৃত খাইতে হবে এটা এখন আমি এই বেশি বেশি ডাক্তারের পরামর্শে আমি বেশি রুগী হয়ে গেছি আমার আর ডাক্তারের দরকার নেই তো আপনার জন্য কি স্টাইপেন মঞ্জুর করে দেব রাষ্ট্রীয় কোষাগার থেকে তো আমার দেওয়ার অধিকার আছে আমি দিয়ে থাকি মানুষকে ভাতা দেই আপনাকে দিব ওসমান রাজে এবনে মাসুদ রাজি আল্লাহ তালু বললেন যে আপনি এটা তো কেটে দিয়েছেন আমার স্কলারশিপ ছিল রাষ্ট্রের ক্ষমতা আছে খালিফাতুল মুসলিমের অধিকার আছে এটা আমার তার দোষ নয় তিনি যদি মনে করেন অমুক দিয়ে আমার কাজ হচ্ছে না যত বড় কেউ হোক না কেন খালিফাতুল মুসলিমেন তাকে পদচ্যুত করতে পারে কোন দোষ না এটা তার অ্যাডমিনিস্ট্রেশন এটা তার বিচক্ষণতা এটা তার বুদ্ধি হয়তো বয়স হয়ে গেছে পারতেছে না আপনি দায়িত্ব অব্যাহতি দিয়ে দিলাম কিন্তু সবাই সমালোচনা করবে লোকটাকে সরিয়ে দিল আরে ভাই আপনার দৃষ্টি সরিয়ে দিয়েছেন কিন্তু উনি তো রাষ্ট্র চালান উনি ঠিকই বোঝেন কাকে বসাতে হবে কাকে সরাতে হবে দুইটা সম্পূর্ণ দুই জিনিস যাই হোক যে আপনি তিনি আগেই কেটে দিয়েছেন এখন আর দিয়ে কি করবেন মরার ঘরে পৌঁছে গেছে যে দেই আপনাকে আপনার মেয়েরা আছে তাদের তো কাজে লাগবে এবনে মাসুদ রাজিল্লাহ তালু বললেন যে আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকেয়া শিখিয়েছি কেন আমি আল্লাহ নবীর কাছে শুনেছি যে বাড়িতে সুরা ওয়াকেয়া তেলাওয়াত করা হয় লাম তুসে ভু ফাঁকা সে বাড়িতে কোনোদিন অভাব অভিযোগ চেপে বসে না রাওয়ায়ত একটু দুর্বল সেটা আমার দৃষ্টি আকর্ষণ করছি যতটুকু দুর্বল এত ছোট্ট মহাদিসগণ এটাকে মোটামুটি ভাবে গ্রহণ করেছেন আর যেহেতু এবাদতের বিষয়ও না দুইজন সাহাবের কথোপকথন এই জায়গায় যতটুকু দুর্বল তাতে আমি যতটুকু বুঝতে পেরেছি আলোচনা যোগ্য এজন্য উপস্থিত করলাম আর আমি নিজে পরীক্ষা করে দেখেছি হাদিসে থাক মানে থাক কোরআন যে কোনো আয়াতের সাথে যদি অর্থের সম্মতি থাকে আপনি সেটা সেখানে ব্যবহার করতে পারেন এই সুরা যদি আপনি তেলাওয়াত করেন আপনার অভাব অভিযোগের সময় অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো না কোনোভাবে আল্লাহর পক্ষ থেকে অর্থনীতি সাহায্য এসে যায় সন্তান হচ্ছে না সুরা মরিয়ম থেকে প্রথম দিকে কয়েকটা তেলাওয়াত করুন বন্ধার ইনশাল্লাহ ইতিমধ্যেই একজন ফোন করে জানিয়েছেন যে আমলে কাজ হয়েছে সন্ধ্যা হারিয়ে গেছে কিছু সুরা কাসাসের প্রথম থেকে তেলাওয়াত করুন মুসা আলাইসাল্লাম হারিয়ে গেলেন ভাসিয়ে দেওয়া হলো মানে এটা অন্যায় নয় কোরআনে কারিমের যে কোনো আয়াতের সাথে অর্থের মিল থাকলে আপনার ঘটনার সাথে মিল থাকতে আল্লাহর উপর নির্ভর করে যে কোরআন ওই আয়াত তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মদত দিতে পারেন কোরআনের প্রত্যেক আয়াতের মধ্যে বরকত আছে রহম আছে কিন্তু অর্থ যদি বিপরীত হয় একজনের জন্য আপনার দোয়া করতেছেন ফি না আরে খালে দিনা ফিয়া বলে দিলেন উল্টা হয়ে গেল তাহলে তো ওটা হবে না সম্মানিত ভাই বোনেরা ওবাই ইবনে কাব রাজিল্লাহ তালানহু বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে ঢুকলেন ঢোকার পরে আমাকে বললেন যে তোমাকে এমন একটা সুরা শিক্ষা দেব এমন একটা সুরা তোমাকে শিক্ষা দেব আজম সুয়ারেন ফিল কোরআন যেটা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে উত্তম সুর বের হওয়ার সময় বললাম যে সেই সুরাটা কোন সুরা নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন সেটা হল সুরা ফাতেহা আবু সাইদ আলম এটা হলো সোহেল বুখারি রায় মুসনাদ আহমদ সহ অন্যান্য কেতাবে যে বিবরণ রয়েছে আরেকটি বিবরণ রয়েছে আবু সাইদ আলম আল্লাহ থেকে নবী সাল্লাহ আলি সাল্লাম মসজিদ ঢুকলেন ডাক দিলেন তিনি একটু দেরি করলেন আসার পরে বললেন তুমি কি জানো না তুমি কি করছিলে আমি ডাকলাম আসলো না কেন যে আমি তো নকল সালাত আদায় করছিলাম তুমি জানো না আল্লাহর নির্দেশ আনে কারিমের মধ্যে আয়াত রয়েছে আল্লাহ এবং রসুল ডাক দিলে সে তাকে সাড়া দিতে হবে নফল বাদ দিয়ে নবীর তাকে সাড়া দিতে হবে ঠিক আছে আমি তোমাকে মসজিদ থেকে বেরোয়ার সময় এমন একটা সুরা শিক্ষা দেব যেরকম সুরা তৌরাতে নাই যেরকম সুরা ইঞ্জিলে নাই যেরকম সুরা এই কোরআনে কারিমেও নাই বের হওয়ার সময় বললেন ইয়ারসুল্লাহ আপনি যে বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই আপনি আমাকে এমন একটা সুরা শিক্ষা দেবেন আল্লাহ নবী বললেন যে সেটা সুরা ফাতিহা সেটা মাসানি এমন সাত বিশিষ্ট যেটা বারবার রিপিট করা রিপিটেড যেটা বারবার রিপিট করা হয় প্রতিদিন কতবার যারা শুধু ফরস করেন তাদের জন্য কি সতেরোবার ইমাম হন বা মুক্তাদি হন সতেরোবার এখানেও কিন্তু ইঙ্গিত আছে ইমাম হোক বা মুক্তাদি হোক তাকে কি সুরা ফাতিহা সাবআম মিনাল মাসানি বারবার এন্ড রিপিটেড বারবার রিপিট হয় আপনি পড়তেছেন না তাহলে রিপিট হবে কিভাবে রিপিট করতে গেলে আপনাকে পড়তে হবে আকুল কল আসসালামু ওসাহিদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ বুখারীতে রয়েছে রাত্রে পথান্তরে সুরা কাহাফ তেলাওয়াত করছেন অন্য রেওয়ায়তও আছে তার ছেলে পাশে খুঁটির সাথে খুঁটির পাশে খুঁটির সাথে একটি ঘোড়া বাঁধা রয়েছে উনি কোরআন তেলাওয়াত করছেন ঘোড়াটা ছটফট ছটফট করছে পাশে ছেলেটা শোয়ানো রয়েছে উনি ভয় পেয়ে গেলেন যে ঘোড়াটা আবার পায়ের আঘাতে ছেলেটাকে আহত করে কিনা ক্ষতবিক্ষত করে কিনা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়া চুপচাপ হয়ে গেল তিনি আবার তেলাওয়াত শুরু করলেন ঘোড়াটা আবার ছটফট শুরু করে দিল তিনি আবার তখন তো ঘর ছিল ছোট্ট ছোট্ট একটি জায়গা যেখানে মানুষ হয় যেখানে বাবা মা সেখানেই বাচ্চা সেই ঘরের মধ্যে আস্তাবল ঘোড়া বাঁধতে হয় এমন ছোট আবার ঘোড়া ছটফট করা শুরু করে দিল ছুটে যায় ছুটে যায় অবস্থা উনি ভয় পেয়ে গেলেন যে বাচ্চাটাকে আবার ঘোড়ায় আঘাত করে বসে কিনা বা তার পায়ের গুতায় বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হয় কিনা কোরআন তেলাওয়াত তিনি বন্ধ করে দিলেন কোরআন তেলাওয়াত বন্ধ ঘোড়া চুপচাপ তৃতীয়বার যখন তিনি আবার তেলাওয়াত শুরু করলেন ঘোড়া আবার ছটফট করা শুরু করে দিলেন তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বাহিরে বেরিয়ে আসলেন দেখলেন যে আকাশের দিক থেকে যেন আকার জুড়ে আলোর বর্তিকে দেখা যাচ্ছে নূর ছেয়ে গেছে এটা তারকা নয় এটা চন্দ্র এটা সূর্য নয় সূর্য থাকার কথা না রাত্রে চন্দ্র নয় আলাদা একটা আলো নূর করছে নবী সাল্লু আলিয়াল্লামের কাছে পরের দিন গিয়ে তিনি বিবরণ দিলেন যে গত রাত্রে তো এই কাহিনী ঘটেছে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বললেন শোনো তুমি যদি এই কোরআন তালাবাদ করতেই থাকতে তাহলে এই ফেরেস্তাগুলো মাটিতে নেমে আসত আলোর বর্তিকা নিয়ে এবং মানুষ সেগুলোকে দেখতে পেত ওনারাও কোরআন তেলাওয়াত করেন আমরাও কোরআন তেলাওয়াত করি কোরআনের প্রতি মহব্বত কোরআনের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি আবেগ কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ বিনয় অবনত অবস্থা কোরআনের সাথে জীবনকে সম্পৃক্ত করা যে কত বড় মূল্যবান জিনিস কত বড় গুরুত্বপূর্ণ জিনিস কোরআন শুধু হুজুর সাহেব তেলাওয়াত করবেন আপনি শুধু শুনে যাবেন এটাও তো হয় না মহিলারাও যে কোরআনের কত বড় হাবিজ ছিলেন উম্মসালামা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী কিভাবে কোরআন তালাওয়াত করতেন উনি বললেন যে আলাদা আলাদা আলাদা আলাদা করে কোরআন তালাওয়াত করতেন বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন এই রওয়ায়াত আনাস থেকেও আছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রীর থেকেও আছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين একসাথে পড়ে যে এক সুরার সাথে আবার আরেক সুরা মিলিয়ে দিচ্ছে সুন্নতি তরিকা এটা নয় সুন্নতি তরিকা এটা নয় আল্লাহ নবীকে জিজ্ঞাসা আল্লাহ নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করার পরে তিনি জবাব দিয়েছেন আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত কেমন তিনি জবাব দিয়েছেন ভাগ ভাগ করে কেত আতান কেত আতান এবং আনাসুরাদ মদ্দান মদ্দা লম্বা লম্বা করে ধীর স্থির করে অনেকে বলেন যে ইমামের পিছনে সুরা ফাতা করবো কখন ইমাম যদি সুন্নত অনুযায়ী কোরআন তালাওয়াত করেন তাহলে আপনার সুরা ফাতাহা পড়তে কোন সমস্যাই হবে না কেন কেটে কেটে দম নিয়ে নিয়ে আল্লাহের কোরআন তালাওয়াত করতে কিন্তু আমাদের কোরআন হয়ে গেছে এখন একটা স্টাইল আমি ভালো হবে যে এক সুরার সাথে আরেক সুরা মিলিয়ে দিয়ে শেষে জাহেজের পথ কতটা আছে সব করছি ভাই একটা হলে স্টাইল রপ্ত করা একটা হলো বিভিন্ন পদ্ধতি নিজেরা বানিয়ে নেওয়া একটা হলো নবী সাল্লাল্লাহু সুন্নতি মেয়েরাও কত চমৎকার কোরআন তেলাওয়াত করতে আবদুল্লাহ মুবারক হাদিস ইমাম ইমাম বুখারির সিনিয়র তার কিতাব তিনি মুখস্থ করেছিলেন প্রথম ইমাম বুখারি যার কিতাব প্রথম মুখস্থ করেছিলেন সেটা হলো আবদুল্লাহ মুবারকের কিতাব রাস্তা দিয়ে যাচ্ছেন হজের পরে রাস্তায় এক বুড়ি বসে আছেন সেই বুড়ির নাম রাবে আবা শ্রীজা আমরা তো তার নামে যে কত মিথ্যা কাহিনী রচনা করেছি পাহাড়ে তিনি বসে আছেন জীবজন্তু আসতেছে না তার কত রকম যে বাজে কথা মিথ্যা কথা কিন্তু বিরাট হাফেজা ছিলেন তিনি বড় আলেমা ছিলেন বিরাট আবেদা জাহেদা ছিলেন যে ইমা ইবনে কাসের বিস্তারিত কিছুটা উল্লেখ করেছেন ইবনুল জাহজির মতো লোকও তার জীবনী নিয়ে আলোচনা করেছেন তিনি যাচ্ছেন মাক্কা থেকে হজ করে ফিরছেন আব্দুল মুবারক রাহমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তায় দেখছেন যে এক বুড়ি বসে আছে পড়ে আছে তিনি জিজ্ঞাসা করছেন বুড়ি আপনি যাচ্ছেন কোথায় এখানে বসে আছেন কেন বুড়ি বলছে যে হাদ আল্লাহ পাক যাকে পথ হারিয়ে দেয় সে আর পথ পায় না কোরআন আয়াত তেলাওয়াত করছে কোরআন আয়াত তেলাওয়াত করছে তার মানে আমি পথ হারিয়ে গেছি সে কিন্তু নিজের ভাষায় বলছে না কোরআনের আয়াত বলছে ওমাইউদ্দিল্লাহ যে বুড়িমা আপনি যাচ্ছেন কোথায় কোথার থেকে কোরআন আয়াত তেলাওয়াত করছে সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মক্কা থেকে এই বাইতুল আকসার দিকে যাচ্ছি ওনার বাড়ি উনি মারাও গেছেন মসজিদ আকসার কাছে বাইতুল ওয়াক্তের ওখানে আবদুল্লাহ ইবনে বুঝে নিলেন যে ইনি হজের থেকে যাচ্ছি ফিরছে পরে বললেন যে আমি কি আপনাকে কোনো সহযোগিতা করতে পারি কোরআন তোমরা যদি কোনো ভালো কাজ করো আল্লাহ পাক তার জওয়াজ আজুর দিবেন যে তাহার উঠটা থামিয়ে দিলেন আখ্খা নাখ্খা বলে উটটা থামিয়ে দিয়ে বললেন যে তাহলে আপনি উটের পিঠে চড়েন আমি আমি ওই পথেই যাব আপনাকে বাইতুল মাকদিসে পৌঁছিয়ে দেবো মহিলা তেলাওয়াত করছে কোরআন কুল্লিল মুমিনদেরকে বলে দাও তারা যেন চোখ নিচু করে কেন আমি মহিলা মানুষ উঠে উপরে উঠবো আর তুমি পুরুষ মানুষ দাঁড়িয়ে থাকবে এটা হতে পারে না তুমি সরে যাও এত বড় আমি লজ্জা পেয়ে গেলাম দাঁড়িয়ে থাকলাম মহিলা উঠলেন উট টেনে নিয়ে যাচ্ছে আমি গুনগুন করে একটু এদিক ওদিক গান টান গাচ্ছে হাদা খারাপ গান নয় মহিলা উঠার উপর থেকে বলছে কোরআন যা সহজ কোরআনের কিছু মুখস্থ তুমি কোরআন বলো কোরআন তেলাওয়াত করো আশ্চর্য ধরনের ব্যাপার জিজ্ঞাসা করছে কতদিন যাবো আপনি এখানে কোরআন দিতে লেদে সালা সালাই আলেন সাবিয়া তিন কাজ গেলেন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন লাস্ট পয়েন্টে গিয়ে যে আপনি কেন শুধু কোরআনের আয়াত দ্বারা দলিল দিচ্ছেন সাধারণ কথা বলছেন না কেন উনি দলিল দেয় সুরা কাফিরের আয়াত মা ইয়াল ফিজমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মুখ থেকে যত কথা বলে হয় সেটা সংরক্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে আমি এই জন্য কোরআনের আয়াত দিয়েই কথাবার্তা বলি যে তারপর বলল যে তোমাদের বাইতুল মাকদেস পৌঁছার পরে বলল যে এই কাফেলায় কে আছে তোমাদের আপনার এখানে বাইতুল মাকদেস এখানে কে আছে কোরআন আয়াত দ্বারা দলিল দেয় واتخذ الله ابراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوه উনি বুঝে নিলেন তিন ছেলে নাম ইব্রাহিম এবং মুসা এবং ইয়াহিয়া ডাক দিয়ে বললেন যে তোমাদের মায়ের এই অবস্থা কতদিন যাবত বলে যে চল্লিশ বছর যাবত আম্মা কোরআন আয়াত ছাড়া কথা বলেন না নামার পরে বাচ্চাদেরকে বললেন হে বাচ্চারা আবার সুরা কাহাফের ওই আয়াত দ্বারা দলিল দেয় ওই যে আয়াতের মধ্যে আছে যে এই একটা মুদ্রা নিয়ে যাও তোমরা সুরা কাহাবের এই পয়সাটা তোমরা নিয়ে যাও তারপরে যে ভালো রেজেক থাকে খাদ্য থাকে তোমরা সেটা এনে মেহমানদারি করো বাচ্চারা মায়ের কাছ থেকে পয়সা নিয়ে গেলে মেহমানদারি করলো মহিলাদের মধ্যেও প্রতিটা কথা কোরআন দিয়ে বলার মতো মানসিকতা সেদিকে হয়ে গেছিল আমি মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করব যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব জীবনটা কোরআনময় করে দিলি আমরা اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر